আবদুল্লাহ ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উবাই ইবনু কাব রদিল্লাহ তাল্লাহ্নকে সঙ্গে নিয়ে ইবনু সাইয়াদের নিকট গমন করেন তখন লোকেরা বলল সে খেজুর বাগানে আছে যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার নিকট খেজুর বাগানে পৌঁছলেন তখন তিনি নিজেকে খেজুর গাছের শাখার আড়াল করতে লাগলেন ইবনু সাইয়াদ তখন তার চাদর জড়িয়ে গুনগুন করছিল তখন ইবনু সাইয়াদের মা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে দেখে বলে উঠল হে সাফ অর্থাৎ ইবনু সাইয়াদের ডাকনাম এই যে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম তখন ইবনু সাইয়াদ লাফিয়ে উঠল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যদি এ নারী তাকে তার নিজ অবস্থায় ছেড়ে দিত তবে আসল ব্যাপার প্রকাশিত হয়ে পড়ত